বয়ান করবেন হজরত মাওলানা আকরামুজ্জামান সাহেব নাটুর হজরতের নাতিন জামাইও বটে সবাইলে হজরতের জামাতা আগে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم وكونوا مع الصادقين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ শকর জাল্লাহ পাক আমাদের সবাইকে তিন দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনে তথা আপন মসজিদের ডাকে দেশের দূর দূরান্ত থেকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাপাকের পরিচয় পাবার জন্য যে আল্লাপাক আমাদের সবাইকে তার ভালোবাসার চাদর দিয়ে টেনে টেনে রসুলপুর বাইতুল উলুম দাওরা হাদিস মাদ্রাসার রণাঙ্গনে আমাদের সবাইকে আত্মশুদ্ধি তথা তাস্কিয়া নফস রুহের চিকিৎসার জন্য এই ভ্রাম্যমান রুহারি হাসপাতালে যে তবারক রব্বুল ইজাত জালাল মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের কবুল করেছেন আমরা জান ভরে প্রাণ ভরে সাল্লাহ ফাকের দরবারে শকর গজার হচ্ছি আলহামদুলিল্লাহ আশরাফুল সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মহামানব যিনি সমস্ত নবীদের নবী কি বলেন যিনি হচ্ছেন রহমাত সে নবীর উন্মত হওয়ার সৌভাগ্যতা যে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেছেন যে নবীর আদর্শ আদর্শবান হওয়ার জন্যে যে নবী রেখে যাওয়া সন্ন্যাদগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে আমল করার প্রত্যাশা দিলের মধ্যে নিয়ে একজন আশিকে রাসুলের সহবতে আল্লাহ পাকের পছন্দনীয় একজন মকবুলিয়ার বান্দার সহবতে জাতির এই সংদীক্ষণে আমাদের সবাইকে কবুল করেছেন আসুন সেই সরকারে দয়ালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার আমার আপনার জন্যে এখন রওজা তুলা তাহারে শুয়ে আহারে হাবলি উম্মতি হাবলি উম্মতি করে নবী আমার কানতেছে মহাজ সম্মানিত সুদি আসলে এখানে আমাদের পরীক্ষা হচ্ছে এই যে আমাদের বসানো হচ্ছে এটাও পরীক্ষা আপন মুর্শিদ নির্দেশ করেছেন কতবার আল্লাহ রে বলছি আল্লাহ অন্তত ওই জায়গা আমার উঠাইও না তো শায়েক আপন মুর্শিদ আদব রক্ষার্থে এখানে বসেছি কিছু নয় আমরা এখানে এসেছি আল্লাহ পাক আনছেন এটা আমাদের খুশ নসিব বলেন ঠিক না ভাইরা আমার যেই যুগে মানুষ এই ইন্টারনেট স্যাটেলাইজের মাধ্যম দিয়ে গুণা করতেছে কথা বলেন আল্লাহ পাক এই যুগে আমাদের কলবের ইন্টারনেট চালুর জন্য আমাদেরকে এই কলবের মেকার তথা আধ্যাত্মিক জগতে শ্রেষ্ঠ একজন মানুষটাকে আমাদের রুহানি উস্তাদ হিসাবে আমরা কাছে পেয়েছি কথা বলেন বর্তমান দেশের একজন আল্লাহর কুতুবের সহবত আমরা লাভ করতে পেরেছি আমি আপনাদের অনুরোধ রাখছি আমি বেশি কিছু বলার যোগ্যতাও আমার নাই এইখানে কি কিছু বলতে পারি আমি মোটেও না আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি এ ভাই আমরা এক সময় আল্লাহ পাককে চিনতাম না কথা বলেন নবীজির তরিকা উত্তম তরিকা নবীজির সহবত নবীজির সন্ন্যাতের আমল নাজাতের উশিলা আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক দিলে আল্লাহর সাথে সম্পর্ক দেওয়ার বরকত পাওয়া যায় আল্লাহ পাককে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এই বুঝটায় এই আল্লাহর ওরি দরবার এসেই আমরা পাইছি এক সময় আমাদের মাথার মধ্যে ছিল লাল পট্টি আর গামছা কথা বলেন এক সময় আমাদের জবানের মধ্যে ছিল দুনিয়ার সারেন্দা বেহালার গান কি বলেন এক সময় আমাদের শরীরের মধ্যে ছিল প্যান্ট আর কোট যেই আল্লাহর অলির চেহারা দেখে আল্লাহ পাক আমার মাথার থেকে গামছা খুলে দিয়ে আমার নবীর শূন্য ধুরা দিয়েছে জাল্লাহর অলির সহবতে আমার মুখের মধ্যে সুন্নতের দাড়ি উঠেছে জাল্লাহর অলির সহবতে আমাকে তাকুয়ার লেবাস তথা আমার শরীরের মধ্যে এই জুব্বার জামা উঠেছে আমরা সেই আল্লাহর অলির জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেই সময় আমরা মনে করব যে মনে হয় এই সময় আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন এরকম সময় হয় কি হয় না পৃথিবীর যদি নদীর জোয়ার হয় পাগলদের কলবের জোয়ার আসে কথা বলেন এনে তো কথা বলা না বাইরে আমার যেই সময় আপনি মনে করেন হয়তো বা এরকম জোয়ার আসতেছে ওই সময় আর না হলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহর অলির জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন আল্লাহ তোমার যেই পাগলকে দেখে হাজার মদখর জেনাখর সুদখর বেনাবাজি দুনিয়ার যত নাখানদান পরিবেশের মধ্যে থেকে গুনার মধ্যে থেকে ফিরে আল্লাহ তোমাকে পেয়েছে তোমার রসুলের সুন্নত লাভ করতে পেরেছে আল্লাহ সেই আল্লাহ তোমার কুতুবকে আমাদের সাহেবকে আল্লাহ তুমি নিয়ে খায়াত দারাজ করো আমরা সবাই দোয়া করব সবাই দোয়া করব বাইরে আমার কারা কারা দোয়া করব আল্লাহ পাকের কাছে হাত জাগে থাকবে লিল্লাহে থাকবে লিল্লাহে তাকবীর আল্লাহ সিলসিলায় মাদানি সিলসিলায় গঙ্গুহি সিলসিলায় ভাই আমার এখানে কথা বলতে আমার বড় ভয় হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি যদি একটু আল্লাহ পাকের ভালোবাসা এ পক্ষ মানে একটু সহবত লাভ করে পেয়ে থাকি আমরা আপন মুসিদের জন্য সর্বসময় দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করব। আলামা হজরতদের জন্য দোয়া করব। বিশ্ববাসী মুসলমান সবার জন্য পরস্পর পরস্পর আমরা দোয়া করব। আল্লাহ ফাক যেন আমাদের সবাইকে আল্লাহর মোহাম্মত নবীর পূর্ণ সুন্নাতের ইত্তেবা করে আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি বন্ধুগণ আমি আর কথা বলবো না আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি এই দরবার এসে কত মানুষই আল্লাহর সাথে সম্পর্ক লাভ করে আল্লাহ ওয়ালা হয়ে গেল বাড়ির থেকে যখন বাড়াচ্ছিলাম মা বলতেছে যাও দোয়া করতেছি আমি কইলাম যে এই দরবারে যে তো খারাপ মানুষ ভালো হয়ে গেল একটু দোয়া করি ওই দরবার থেকে যেন ভালো কিছু নিয়ামত নিয়ে আল্লাহর সাথে অন্তত সম্পর্ক দিয়ে যেই অন্তর নিয়ে কবরে গেলে যেই কলব নিয়ে কল কবরে গেলে যে যোগ্যতা নিয়ে মৃত্যুর বিছানায় শুইলে নাজাদ পায় এই যোগ্যতা নিয়ে যেন সেইখান থেকে ফিরে আসতে পারে ভাইরা আমার আমি সর্বসময়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি বিভিন্ন জায়গায় হয়তো আবেগেই কথা বলে থাকি যে আসাহাবে কাহাপের কুকুর যদি ভালো মানুষের সাথে থেকে যদি নাজাদ পেয়ে যায় আমি আমার নিজেকে এই দরবারের এই দরবারের কুকুর হিসাবে অনেক জায়গা আমি বলে ফেলেছি আল্লাহ পাক কুকুর হিসাবে যেন এই দরবারে থাকার তৌফিক অন্তত আমাকে দেন আল্লাহ আপনাদের আপনারা যারা যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের সাথে যেন আমাকে আল্লাহ পাক কবুল করেন আমরা যেই ভাইগুলোকে আমরা ভালোটা বুঝেই দরবারে নিয়ে এসেছি নতুন সাথীদেরকে আমি পুরনো সাথীদেরকে অনুরোধ রাখবো ভাই আমরা সর্বসময়ের জন্য আমাদের সাথীদের খেদমত তাদের সাথে ভালো ব্যবহার তাদেরকে আগিয়ে আগিয়ে এই প্রেজের সামনে আমরা একটু তাদেরকে আনব তাহলে দেখব যে আমাদের অবশ্যই প্রচেষ্টার ফসল আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন নতুন যারা যাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছি কত কষ্ট করেছেন আপনারা যারা করেছেন তারাই জানেন আল্লাহর কাছে পারলে দুফোটা চোখের পানি ছেড়ে তাহেজ্যতের নামাজে হোক যে সময় হোক বলতে থাকবেন আল্লাহ যারা নতুন এসছে তাদেরকে তোমার পাগল হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমার রসুলের সাথে আল্লাহ এদেরকে রসুলের সুন্নতের সাথে অলময় হজরতদের সাথে দিনের দায়ীদের সাথে আহলুল্লাহদের সাথে আহলে সুন্নাদের সাথে আশেখ রাসুলদের সাথে আশেকুল্লাদের সাথে আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করিয়ে নাও জবান খুলে জান ভরে প্রাণ ভরে সবাই আমরা একটু আল্লাহ পাকের কাছে কবুলিয়াত মুহূর্তে আল্লাহর কাছে বলি আল্লাহ হুম্মা আমিন আবার ওই মাদ্রাসার জন্য আলামা হজরতদের জন্য আপন মুর্শিদের জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি দোয়া চাচ্ছি মুর্শিদ এবং আমাদের তরিকতের যারা মুরব্বী আছেন আমাদের যা সালেক ভাই বোন আছেন সবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি গোটা উম্মত মোহাম্মদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা দোয়া করব সবাইকে ভ্রষ্ট পথ থেকে যেন ফিরে সঠিক পথের প্রতীক হয়ে আল্লাহ ওয়ালা হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিকতা দান করেন আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু